บุ๊กทูสิบสามเตรูเตรูกิจกรรมกาจกร์มกาจกร์มมาท่าทำอะไรมาร์ธากี่กอรีมาร์ธากี่กอรี เธอทำงานในสำนักงาน সে অফিসে কাজ করে সে অফিসে কাজ করে เธอทำงานด้วยคอมพิวเตอร์ সে কম্পিউটারে কাজ করে সে কম্পিউটারে কাজ করে มาธาอยู่ที่ไหน মার্থা কোথায় মার্থা কোথায় ที่โรงหนัง সিনেমাতে সিনেমাতে เธอกำลังดูหนัง সে একটি সিনেমা দেখছে সে একটি সিনেমা দেখছে ปีเตอร์ทำอะไร পিটার কি করে পিটার কি করে เขากำลังศึกษาที่มหาวิทยาลัย সে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে เขากำลังเรียนภาษา সে বিভিন্ন ভাষা পড়ছে সে বিভিন্ন ভাষা পড়ছে ปีเตอร์อยู่ไหน পিটার কোথায় পিটার কোথায় ঠিক রান ที่ร้านกาแฟ ক্যাফেতে ক্যাফেতে খাও ডিম เขากำลังดื่มกาแฟ সে কফি খাচ্ছে সে কফি খাচ্ছে พวกเขาชอบ ไป ไหน তাদের কোথায় যেতে ভালো লাগে তাদের কোথায় যেতে ভালো লাগে ไปดูคอนเสิร์ต সঙ্গীত আসরে সঙ্গীত আসরে พวกเขาชอบฟังดนตรี তারা সঙ্গীত শুনতে পছন্দ করে তারা সঙ্গীত শুনতে পছন্দ করে พวกเขาไม่ชอบไปไหน তাদের কোথায় যেতে ভালো লাগে না তাদের কোথায় যেতে ভালো লাগে না ไปดิสโก้ ডিস্কোতে ডিস্কোতে พวกเขาไม่ชอบเต้นร তারা নাচতে পছন্দ করে না তারা নাচতে পছন্দ করে না